ইমরান ইবনু হুসাইন রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি আমার উটনিটি দরজার সঙ্গে বেঁধে নবী সাল্লাহ সাল্লামের নিকট উপস্থিত হলাম তখন তার নিকট তামিম সম্প্রদায়ের কিছু লোক এলো তিনি বললেন হে তামিম সম্প্রদায় তোমরা সুসংবাদ গ্রহণ করো উত্তরে তারা বলল আপনি তো আমাদের সুসংবাদ দিয়েছেন এবার আমাদেরকে কিছু দান করুন এ কথা দুবার বলল অতপর তার নিকট ইয়ামনের কিছু লোক আসলো তিনি তাদেরকে বললেন হে ইয়ামানবাসী তোমরা সুসংবাদ গ্রহণ করো কারণ বানু তামিম তা গ্রহণ করেনি তারা বলল হে আল্লাহ রসুল আমরা তা গ্রহণ করলাম তারা আরও বলল আমরা দিন সম্পর্কে কিছু জিজ্ঞেস করার জন্য আপনার খেদমত এসেছিলাম তখন তিনি বললেন একমাত্র আল্লাহই ছিলেন আর তিনি ছাড়া আর কোনো কিছুই ছিল না তার আরস ছিল পানির উপর অতপর তিনি লাহে মাহফুজে সব কিছু লিপিবদ্ধ করলেন এবং আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন এ সময় একজন ঘোষণাকারী ঘোষণা করল হে ইবনু হুসাইন আপনার উটনি পালিয়ে গেছে তখন আমি এর খোঁজে চলে গেলাম দেখলাম তা এত দূর চলে গেছে যে তার এবং আমার মধ্যে মরিচিকাময় ময়দান দূরত্ব হয়ে পড়েছে আল্লাহর কসম আমি তখন উটনিটিকে একেবারে ছেড়ে দেওয়ার ইচ্ছা করলাম